রাম তাবেইন তাবা তাদের অনুসারী হইতে হবে রসুল্লাহ সাল্লামের সন্ন্যার অনুসরণের পরে আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি মঙ্গলবারে চোদ্দশো চল্লিশ হিজড়িতে শুরু করেছিলাম আকিদা এবং মানহাজের ওপর বিশেষ করে আহলে আল জামাতের মানহাজ মতাদর্শ ছাব্বিশটি পর্ব বা আলোচনা হয়েছে চোদ্দশো চল্লিশ হিজড়িতে আর তারপরে হজের মৌসুম চলে আসলো তাতে ছুটি ছাটি সফর এবং তারপরে আর এক সফর এই করে আমরা এই মহরম মাস শেষ করে আজকে দোসরা সফর সফর মাসের দুই তারিখ চোদ্দশো একচল্লিশ হিজড়ি আলোচনা পর্ব হচ্ছে সাতাইশ এই মানহাজের আলোচনায় যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে আহলে সন্ন্যত অল জামাতকে আহলে সন্ন্যত অল জামাত কেন বলা হয় ছোট্ট একটি বিষয় আর তারপরে যারা সালাফদের অনুসারী সালাফি তারা কি অন্য অন্য দলগুলির মতো না সালাফি যারা বা সালাফদের অনুসারী যারা তারা হচ্ছে নবী করিম সাল্লি সাল্লামের সন্ন্যতের অনুসরণ যে করেছেন সাহাবাই কেরামগণ ওই সাহাবাই কেরামদের কে যেই দিনের ওপর ছেড়ে গেছে রসুল্লাহ সাল্লাম সেই দিনের ধারাবাহিকতা সিলসিলা যারা সঠিক আকিদমান হাজির নয় তারা মিথ্যা অপবাদ দিয়ে থাকে অথবা মিথ্যা কথা বলে থাকে যে ওরাও তো একটা দল ওরাও তো একটা দল তো ওর খণ্ডন হবে আজকে আহলে হদিস বা আসফাবুল হদিস বা সালাফি যারা তারা কোনো দল নয় কোনো ফিরকা নয় বরং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেই আদর্শের ওপর তরিকার ওপর জীবন বিধানের উপর ছেড়ে গেছেন সেটার নাম ইসলাম ওই পুরোপুরি খাঁটি ইসলামটা পালন করার যে ধারাবাহিকতা চলে আসছে এটাকে যারা অনুসরণ করেছে করছে এবং করবে কিয়ামত পর্যন্ত তারা হচ্ছে সালাফি অর্থাৎ সালাফ অনুসারী সালাফ অনুসারী একজনের অন্ধ অনুসারী নয় বরং সালাফ আর প্রথম সালাফ হচ্ছেন সাহাবাই রামগণ দ্বিতীয় স্তরে সালাফ হচ্ছেন তাবেইনগণ তৃতীয় স্তরে সালাফ হচ্ছেন তাবা তাবেইনগণ এই যে একটি উম্মত সাহাবাই কেরাম গণ হচ্ছে একটি উম্মত যেমন আজকে সারা বিশ্বে যে মুসলিম সংখ্যা রয়েছে সারা বিশ্বের সমস্ত মুসলিম একটি উম্মত তেমনি মানে সাহাবাই কেরামরাই হচ্ছে একটি উম্মত কারণ তারা সেই যুগের একমাত্র মুসলিম যারা নবী সাল্লাম যে পদ্ধতি ইসলাম গ্রহণ করছে তারা নবী সাল্লাহ সাল্লামকে দেখেছে নবী সাল সাক্ষাৎ করেছে সুতরাং তারা সাহাবি জি হ্যাঁ তো সাহাবাই কেরামগণের দলটি হচ্ছে মাসুম এই উম্মত হচ্ছে মাসুম তাদের অনুসারী যারা তারা ছিলেন সন্ন্যতের অনুসারী নবী সাসম অনুসারী আর তাদের অনুসারী যারা যুগে যুগে থাকবে তারা হচ্ছেন সালাফি মানে সালাফদের অনুসারী সাহাবাই কেরাম তাবে তাবা তাবের অনুসারী আসলে আমরা ধারাবাহিক প্রশ্ন উত্তর আকারে আলোচনা করে থাকি আল্লামা শেখ সালেহ ফৌজান আল্লাহ তালার কিতাব থেকে কিন্তু তার আগে এই ভূমিকাটা আমি পেশ করে দিলাম যাতে বিষয়টা বুঝতে সুবিধা হয় তো বিষয় হচ্ছে যে সালাফিরা কি কোনো দল নাকি এটা হচ্ছে ঠিক ইসলামের অপর নাম ইসলামের অপর নাম একজন মুসলিম সে অবশ্যই সালাফি অর্থাৎ সালাফদের অনুসারী হবে খাঁটি মুসলিম হলে তাকে সালাফি হইতে হবে অর্থাৎ সেই ব্যক্তি যদি যেটা নির্ভেজাল ইসলাম সেটা পালন করে তাহলে সালাফদের অনুসরণ ছাড়াও সম্ভব আর সালাফদের অনুসরণ করার নামই হচ্ছে সালাফি তো এই নামটির প্রয়োজন কি তাহলে মুসলিম বললেই তো হয় এটা একটা প্রশ্ন জি হ্যাঁ হ্যাঁ মুসলিম বললে হয় যদি আর ভেজাল না থাকতো ইসলামের নামে কিন্তু মুসলিম নামে মেলা ভেজাল ঢুকেছে মেলা তরিক ঢুকে গেছে মেলার নাম ঢুকে গেছে সেজন্য খাঁটি মুসলিমকে চিহ্নিত করার জন্য সালাফি নামটি বা আয়ুল হাদিস নামটি প্রথম বিষয় শেখ সালে ফৌজান হাফুজাহুল্লাহ তালাকে জিজ্ঞেস করছেন জিজ্ঞাসাকারী একশো নয় নম্বর প্রশ্ন লেমাজ আহলুসন্নাত জামাত বেজালিকা আহলে সন্ন্যত আল জামাতকে এই নামে নামকরণ কেন করা হইল মানে আহলে সন্ন্যত আল জামাতকে আহলে সন্ন্যত কেন বলে জি অপর ভাষায় আমাদের দেশীয় ভাষায় বলতে পারি যে সন্নিকে সন্নি কেন বলে সন্নি নামটি আমাদের দেশে প্রসিদ্ধ না সন্নি নাম কেন বলে সন্নি এমনকি হিন্দুরাও সন্নি বুঝে কারণ বুঝে যে মুসলিমরা দুই রকম আছে শিয়া আর সন্নি হ্যাঁ তো সে সন্নি কিন্তু সুন্নি কেন বলে এটা কাফের তো জানেই না বলতে হবে একমাত্র যারা হয়তো কিছু লেখাপড়া করেছে অনেক মুসলিমও বলতে পারবে না যে সন্নি কেন সন্নি কারণ অধিকাংশ মুসলিম যারা শিরিক বিদাত করে যত বেশি শিরিক বিদাত করে তারা এই সন্নির নামটি গ্রহণ করেছে তাহলে ও সন্নি কেমন করে বুঝবে যখন শিরিক বেদাত করছে কবর মাজারে চেষ্টা করছে সমস্ত শিরকি আর বেদাতে ডুবে আছে যাদের ধর্ম হচ্ছে পীর ফকির মাজার দরবেশ তারাই হচ্ছে সুন্নি নামে পরিচিত জি তো এই বিধাতপন্থীদের কাছে এই রকম দুটি নাম আছে সন্নি আর ওহাবি সন্নি আর ওহাবি মানে হয় সন্নি আর যদি সন্নি না হয় তো কি ওয়াহাবি ওয়াহাবিরা সন্নি নয় তাদের কাছে এত চরম পন্থায় যে ওয়াহাবিরা সুন্নির নয় ওহাবির নামটিও তো কল্পিত নাম তাদের গড়ার নাম আর তাদের যে আদর্শ যারা ছিল সেই যুগে হ্যাঁ শির্ক বেদাতের সাপোর্টে সমর্থনে ইংরেজরা তাদের দেওয়া নাম বাইরের দুশ্মন ইংরেজরা আর ঘরের দুশ্মন ছিল মাজারপন্থী বেদাতিরা এই দুই দল মিলে ওয়াহাবি নামটি দিয়েছিল তৌহিদবাদীদের ওপর যারা তৌহিদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল ভারতে এবং আরবে আরব দেশে শেখুল ইসলাম আহমেদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলের মাধ্যমে তার দাওয়াতের মাধ্যমে আর ভারত ও মহাদেশে আল্লাহ শাহ আলিউল্লাহ মহাদেশ দাহিলবি এবং তারপরে সেটা তো ইংরেজদের আগেরই যুগ ছিল তার ছেলেরা চারজন ছেলে ছিল তার এক ছেলের ছেলে বড় মোজাদ্দের ছিলেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী যিনি ইংরেজদের বিরুদ্ধে আর শিখদের বিরুদ্ধে জেহাদ করতে গিয়ে বালাকোটে সিন্ধু প্রদেশ বালাকোটে তিনি শহীদ হয়েছিলেন রহমতুল্লাহ আলী তো এই শাহ শাহ রহমতুল্লাহ আলী খোলাখুলি একেবারে শির বিদাতের বিরুদ্ধে দাওয়াত শুরু করলেন তৌহিদ এবং সন্ন্যতের যেমন সৌদি আরবে বা আরব এই উপদ্বীপে শাইখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলী শুরু করলেন তো মোহাম্মদ বিন আব্দুল ওহাব নাম কিন্তু ওনার মোহাম্মদ ওই ইমামের নাম বা মোজাদ্দের নাম কি ছিল মোহাম্মদ ইংরেজরা ভালো করে জানে তো মোহাম্মদ থেকে যদি এই দলে মানে ওনার ছাত্রদেরকে বা ওনার দাওয়াতে যারা সাড়া দিচ্ছে তাদেরকে যদি মোহাম্মদই বলি তাহলে তো একটু ভালো নাম দিয়ে দিলাম মোহাম্মদ সাল্লামের সাথে সম্পর্ক হয়ে যাবে না ওই নাম দেওয়া যাবে না যারা ভারত উপমহাদেশের মাজারপন্থী তারাও এটা চিন্তা করলো যে মোহাম্মদই কেমন করে বলি এমামের নাম তো মোহাম্মদ তাই না ইবনে আবদুল্লাহ আবদুল্লাহাবের ছেলে মোহাম্মদ কিন্তু এই রহস্য অনেকে বুঝেন না তো মোহাম্মদ নাম দেওয়া উচিত ছিল তাই না যার অনুসারী হবে তার সাথে সম্পৃক্ত করা হয় তাহলে কি নাম দিতে হবে মোহাম্মদী নাম দিতে হবে কিন্তু মোহাম্মদী নাম দিতে তারা রাজি হয়নি এই ভয়ে যেহেতু মোহাম্মদ সাল্লামের নামও মোহাম্মদ আর আবদুল্লাহাবের ছেলে নামও মোহাম্মদ তো যদি মোহাম্মদী বলি তাহলে তো নবী সাল্লামের সাথে গিয়ে লেগে যাবে সেজন্য তারা কি নাম দিল মোহাম্মদ বিন আবদুল্লাহ যিনি এমাম মুজাদ যার দ্বারা এখান থেকে কবর মাজার পূজার উৎখাত হয়েছে আর শির বেদাত উৎখাত হয়েছে তার বাবার নাম ছিল আব্দুল ওয়াহাব আব্দুল ওয়াহাবের সাথে সম্পৃক্ত করে নাম দিল কি ওয়াহাবি কিন্তু তাদের অজ্ঞতার কারণে মূর্খতার কারণে বুঝতে পারল না যে আরো ভালো নাম দিয়ে দিলাম আরো ভালো নাম দিয়ে দিলাম কি মোহাম্মদ তো রসুল্লাহ নাম আর আল ওয়াহাব হচ্ছে আল্লাহর নাম তো রসুল্লাহামের সাথে সম্পৃক্ত হইতে দিলাম না কিন্তু আল্লাহর সাথে তো সম্পৃক্ত করে দিলাম তো ওয়াহাবি মানে আল্লাহওয়ালা ওহাবি মানে কি আল্লাহ যেমন আমার দেশে এক শ্রেণীর লোকের বলে হক্কানি আলেম হকানি মানে কি আল্লাহ আলেম আল্লাহ নাম হচ্ছে আল হক আল্লাহ নাম হচ্ছে আল হক আব্দুল হক বলছি আমরা তো হক্কানি আলেম মানে কি আল্লাহ আলেম তারপরে আরো বড় বলে রব্বানি আলেম রব্বানি রব্বানি আলেম মানে কি রব থেকে রব্বানি মানে আল্লাহ আলেম দিনদার পরেশগার ভালো এলেম আছে বুঝছো উনি আলেম রব্বানি জি রব্বানি মানে আল্লাহ আলেম তো ওইরকম ওয়াহাবি মানে আল্লাহ তাহলে প্রত্যেক ওয়াহাবি কি হয়ে গেল আল্লাহ হয়ে গেল জি হ্যাঁ তারা চেয়েছিল গাল দিতে কিন্তু আল্লাহ তাদেরকে এমন অন্ধ করে দিয়েছিল মূর্খ বানিয়ে দিয়েছিল যে তারা গাল দিতে পারেনি ভালো একটা নাম দিয়ে দিয়েছে বুঝতে পেরেছেন তো এ হচ্ছে ওয়াহাবি যে ওয়াহাবিদেরকে সন্নি থেকে বের করে দেশে যেন তারা ভাগ করে মুসলিমরা হয় বাংলাদেশ ভারতে কি সন্নি না হয় ওয়াহাবি যদি সন্নি না হয় তো ওয়াহাবি আর ওয়াহাবিরা যেহেতু শির বিদাতের বিরুদ্ধে একবারে সোচ্ছার খবর মাজার পূজার তাবিজ তোমার আর এসব কিছু নেই পীর মুড়ি দিয়ে এসব কিছু নেই ধর্ম ব্যবসা নেই ওদের কাছে আর ওদের কাছে সব কিছু আছে তখন ওরা একটা চমৎকার নাম নিতে চাইল যে আমরা কি সুন্নি আমরা কি সুন্নি অথচ সন্ন্যতের তারা অনুসারী না সন্ন্যতের দুশ্মন হ্যাঁ, বরং সমস্ত শির বেদাতে শুধু বেদাতে নেই শির বেদাতে ভরা আছে যত বেশি শিরিক বেদাত করতে পারবে তত বেশি তাদের নাম হবে কি সন্নি তাই জন্য ভারত বাংলাদেশ পাকিস্তানে হানাফিরা পাঁচ ভাগে বিভক্ত তার একটা হচ্ছে বেরুলবি রেজবি তো সন্নি নামটা দেবন্দীদের চাইতে বা কৌমিদের চাইতে বেশি ব্যবহার করে কারা জানেন দেবন্দী তবলিগীদের চাইতে বেশি ব্যবহার করে কারা বেরুলবি রেজবিরা রেজবিরা নিজেদেরকে বলে সন্নি রেজবিরা নিজেদেরকে বলে যে আহলে সুন্নত আল জামাত এমনকি দেওবন্দি তবলিগীদের কেউ রেজবি বেরলিবিরা কি বলে যে ওরা ওয়াহাবি শুধু আহলেদিস ওয়াহাবি বলে না দেবন্দি তবলিগদের কেউ কি বলে এরা ওয়াহাবি বলে যে এরা ওয়াহাবি হয়ে গেছে কারণ নবীকে হাজের নাজির বলে না নবীকে আলিমুল গায়েব বলে না নবীর হ্যাঁ এরকম নবীন নূর তৈরি এই যে বলে না বা ত্যাম করে না এই জন্য সেজন্য ওদের কাছে দেবন্দিরও বাঁচতে পারেনি হানাফি ভাই হয়েও এরাও হানাফি ওরাও হানাফি কিন্তু কিন্তু হানাফি ভাই হয়েও বাঁচতে পারেনি তাদের এই গালবন্ধ থেকে ওদেরকেও ওয়াহাবি বানিয়ে দিয়েছে ওয়াহাবি বানিয়ে দিয়েছে এগুলি হচ্ছে আমাদের দেশের অবস্থা আচ্ছা এইটা তো সন্নি মানে সন্ন্যত থেকে শব্দটি এসছে আসল কথাটা যেটা বলতে গেছিলাম সন্নি শব্দটা কত থেকে এসছে সোননাথ থেকে যারা সোননাথ মানবে তারা সন্নি সোননাথ মানবে তারা সন্নি তো যারা শির বেরোধ দেশি করে তারাই কিন্তু আমাদের দেশে প্রচলিত সন্নি বা কথিত সন্নি সন্নি বলে পরিচিত কিন্তু ওরা সন্নি নয় ওরা হচ্ছে বেদাতি ভালো রাখেন বরং অনেক শির্ক আছে কিন্তু মুর্শিক বলবো না ওটা আমভাবে বলবো না জি হ্যাঁ কারণ অজ্ঞতাও আছে বিভিন্ন বাধার কারণে কিন্তু শিরকি আকিদা আমল আছে শির্ক আছে মোশেক বলবো না ওটা আল্লাহ বলবেন যে কি হবে না হবে জি কিন্তু এমন অজ্ঞতা আছে ভারত উপমহাদেশে অনেক মুসলিমদের মাঝে হিন্দুদের মতোই যে সন্নি মানে সন্ন্যত যারা মানে বা সন্ন্যতের অনুসারী এই এই অর্থে ওরা ব্যবহার করে না সন্নি মানে যারা শুনে শুনে মুসলমান হয়েছে সন্নি মানে শুনে শুনে মুসলমান হয়েছে একবার এক স্টেশনে ভারতে এক হিন্দু পুলিশ বসে আছে তা আমাকে মাদ্রাসার ছাত্র তখন মাদ্রাসা আমলের কথা হয় তখন পাশ করিনি মাদ্রাসাতে ষোলো সতেরো বছর বয়স তখনকার কথা বলছি তো বলছে যে ওরা আপসে কয়েকজন পুলিশ আছে বলছে আমাকে দেখে মাদ্রাসা পাঞ্জাবি টুপি দেখে বলছে যে সন্নি আর শিয়া এটা জানো ওরা আপসে কথা বলছে আর বলছে যে সন্নি ওকে বলা হয় যে শুনে শুনে মুসলমান হয়েছে আর শিয়া ওকে বলা হয় যে নবীকে দেখে মুসলমান এ হইল হিন্দুদের ব্যাখ্যা এক শ্রেণীর তো এইরকম ব্যাখ্যা হিন্দুদের কাছে নয় এমন অজ্ঞতা মুসলিম সমাজে আছে যে ইসলাম সম্পর্কে কিছুই জানে না যেমন হিন্দুদের ব্যাপক হারে অজ্ঞতা আছে হিন্দু ধর্ম কি আমাকে বুঝিয়ে দেন দুই লাইনে চার লাইনে আমাকে বুঝিয়ে দেন যে হিন্দু ধর্ম মানে কি বুঝাতে পারবে না ঠিক ওই রকমই অবস্থা অসংখ্য মুসলিমদের যে মুসলিম মানে কি বুঝান ইসলাম কাকে বলে বুঝান বা সুন্নি কাকে বলে বুঝান বুঝাতে পারেন না সোনানামান কানা কবলাকুম তোমাদের পূর্বে জাতিদের তোমার অনুসারী হবে অজ্ঞতায় হ্যাঁ মুসলিম দাবিদার কিন্তু ইসলামে কিছুই জানো না কিছুই জ্ঞান নেই আহ বড় দুঃখের বিষয় বিভিন্ন দিকে বিজাতির অনুসারী হবে এই জাতির অধিকাংশ তার এটা একটা দিক অজ্ঞতা বিরাজ করছে নিজের ধর্ম সম্পর্কে ইসলাম সম্পর্কে কিছুই জানে না আর কানে ইসলাম বলতে পারে না ইসলামের খুঁটি কয়টা ইমানের খুঁটি কয়টা বলতে পারে না হ্যাঁ এর বেশিগুলো তো বাদ দেন দিনের স্তর কয়টি এহসান কি জিনিস ওগুলো তো বাদ দেন ওইসব আকিদা তো অনেক আলমী জানে না তো কি বলছিলাম আহলুসন্নাতে ওয়াল জামাত বা সুন্নি যারা সুন্নাতের অনুসারী হবে কোরআন সোনা অনুসারী তারা সুন্নি বা আহলে সোনাত জামাত আর দাবি করলে হবে না আহলে সোনাত ওয়াল জামাত বা সুন্নি বলে অথচ আকিদা আমলে বেদাতে ভরা জি এখন প্রশ্নে আসি প্রশ্ন কি বললাম যে আহলে সোনাত আল জামাতকে আহলে সোনাত জামাত কেন বলা হয় আল জবাব বলছেন আহলে সোননাথ সম্মু আহলা সোননা আহলে সোননাথকে আহলে সোননাথ এই জন্য বলা হয় যে লিয়ান্নম ইয়ামালুন তারা সুন্নতের উপর আমল করে ওই ওলা যে মন আহার সুন্নতকে আঁকড়ে ধরে সুন্নত অনুযায়ী আমল করে আর সুন্নত মানে সুন্নতের সুর নবী সাসম আদর্শের ওপর আমল করে নবী তরিকার ওপর সহজ ভাষা সুন্নত মানে তরিকা কার তরিকা সুন্নতে রসুল্লাহ রসুল্লাহ তরিকার উপর আমল যারা করে রসুল্লাহাম যা ছেড়ে গেছেন তার উপর যারা আমল করে আর ওইটাকে আঁকড়ে ধরে ওদেরকে আহলে সুন্নত আহল মানে ওয়ালা আহল মানে সন্ন্যত ওয়ালা হ্যাঁ সন্ন্যত বিশিষ্ট যার কাছে সন্ন্যত আছে সে হচ্ছে আহল জি তো আহলু সন্ন্যত হয়ে গেল মানে সন্ন্যত মানে নবীর আদর্শ মানে নবী যা বলেছেন করেছেন অনুমোদন দিয়েছেন নবী সব যেই দিনের উপর ছেড়ে গেছেন ওটা যারা মানে ওই তরিকা মোতাবেক চলে সে হচ্ছে আহলে সন্ন্যত তো ওয়াল জামাত কেন এবং জামাত আহলে সন্ন্যতে ওয়াল জামাত সন্ন্যতওয়ালা এবং জামাতওয়ালা তো জামাতওয়ালা মানে কি শেখ সাহেল ফৌজান কি ব্যাখ্যা করছেন শুনেন লিয়ান্না গাইর মুখতালিফিন ওয়াল জামাত এই জন্য বলা হয় যে এই জামাতটি যারা আহলে সন্ন্যত সন্ন্যতের অনুসারী তারা বিচ্ছিন্নতা সৃষ্টি করে না তারা ঐক্য কায়েম করার চেষ্টা করে তারা এক করার চেষ্টা করে এক হওয়ার চেষ্টা করে বিচ্ছিন্নতা সৃষ্টি করেন ইসলাম একটা এসছিল না চারটা এসছিল ইসলাম একটা ছিল তাই না ইসলাম একটা আসলো তো আমরা যদি এখন বলি যে সেই একটা ইসলামের দিকে সবাই মিলে ফিরে চলে আউদাতুন এলাল কিতাব সন্না এটা হচ্ছে আমাদের দাওয়াত কিতাব সন্না কোরআন সন্ন্যার দিকে ফিরে চলেন হানাফি ভাইরাকে বলছি সাফিদেরকে বলছি মালিকীকে বলছি হাম্বেলিকে বলছি নকশবন্দিকে বলছি চিস্তিকে বলছি কাদেরিকে বলছি সারওয়ার্দিকে বলছি মোজাদ্দিকে বলছি আর তারপরে সাবেরিয়াদেরকে বলছি সরসিনাকে বলছি চর্মনাইকে বলছি সবকে বলছি কি বলছি যে কোরআন হাদিসের দিকে ফেরো ফেরো যদি বলে আমরা সবাই কোরআনের দিকে আছি তো এত কেন তাহলে ভাগ সবাই কোরআনে হাদিসের দিকে ফিরে আস যাচাই বাছাই করো পড়াশোনা করো হ্যাঁ গবেষণা করো দেখো আর তারপরে যেটা কোরআনে হাদিস আছে ওইদিকে ফিরে যাও আমরা কোনো ব্যক্তির দিকে রাখছি না কোন ব্যক্তির দিকে ডাকছি না যদি ডাকি তো দাওয়া ইর আল্লাহ আদু ইল আল্লাহ আল্লাহর দিকে ডাকছি তার এবাদত করবে এবং রসুল্লাহামের দিকে ডাকছি তার অনুসরণ করবে আল্লাহর এবাদত দিকে আর নবীর অনুসরণের দিকে এর মাধ্যমে মুসলিম জাতি এক হতে পারে যাদের দিন হচ্ছে ইসলাম এক তাদের রব হচ্ছে এক নবী হচ্ছেন এক আর কিবলা হচ্ছে এক সব এক থেকে দাওয়াত তো কোনো খারাপ দাওয়াত নয় তো আমরা ঐক্য তো আমরা করতে চাই এই এক তো আমরা করতে চাই এই দূরত্ব যেটা আছে হানাফি মজহাবের গোড়ামি তাসু সাফে মজাবের গোড়ামি আপন আপন অবস্থান থেকে আসছে না এ বলছে এটা হক বলছে এটা ঠিক বলছে এটা ঠিক বলছে সবাই একটু করে পড়াশোনা করে হ্যাঁ সঠিকটাতে আসার চেষ্টা করো যেই দিন ইসলামের রসুল্লাহ সাল্লাম ছেড়ে গেছেন রসুল্লাহ সাল্লাম যখন সালাফদেরকে সাহাবাই কেরামদেরকে ছেড়ে যান তখন কয় তরিকার লোক ছিল এক তরিকার লোক ছিল ওই তরিকার দিকে আসাই তো সালাফি দাওয়াত ওটি তো সালাফি দাওয়াত ওটি তো আহলে হাদিসদের দাওয়াত এখানে চলে আসো তন্দ কথা কি হলো তো আহলে সন্তল জামাত কারা হবে তাহলে যারা এককে চার আবার তরিকতে চার চার থেকে শাখা প্রশাখার শেষ নেই একশো ছাব্বিশ তরিকা চরমারি বলেছেন পড়েছেন ভেদে মারেফে দেয়া খোদা পড়ে দেখবেন কি আছে ওতে কত তরিকা ভূমিকা এই একশো ছাব্বিশ তরিকা যারা মুসলিম এগুলো কি অমুসলিমদের তরিকা সবগুলি মুসলিমদের তরিকা যারা এক মুসলিমকে একশো ছাব্বিশ ভাগে করতে এক উম্মাতে মুসলিমকে একশো ছাব্বিশ তরিকে ভাগ করতে চাই তাদেরকে আমরা বলছি যে উম্মাতে ওয়াহেদা হয়ে যাও উম্মাত ওয়াহেদা হয়ে যাও কত সুন্দর কথা এটা সমাধান হচ্ছে যে আমরা গোড়ামি বাদ দেবো অন্ধত্ব বাদ দেব আর অজ্ঞ মূর্খ থাকবো না নিজেরা পড়াশোনা করব আর নিজেরা যাচাই বাছাই করব আর আমরা আপনি যদি না যাচ্ছেন আপনি আপনার ছেলেকে বড় আলেম করেন কোরআন এবং হাদিসের আলেম করেন কোরআন এবং হাদিস মোতাবেক আপনাকে সে বুঝাক হ্যাঁ। এইভাবে ঐক্য আসতে পারে তাহলে ঐক্য যারা চাই তারাই হচ্ছে জামাত তারাই হচ্ছে কি জামাত এজন্য আহলে সন্ন্যত জামাত ওরা যারা সন্ন্যতের অনুসারী সন্ন্যতকে আঁকড়ে ধরে সন্ন্যত আমল করে আর জামাতবদ্ধ হতে চায় এক হতে চায় উন্মত ফাটল ধরাতে চায় না আর ফিরকা কারা যারা ফোরকে দাঁড়ায় আমাদের আঞ্চলিক ভাষা আছে যে যে সরে দাঁড়ালো কি বলে ফোরকে দাঁড়ালো ফিরকা থেকে আরবি শব্দটা ফিরকা মানে জামাত থেকে যে দল ছিন্ন হয়ে চলে গেল এদিকে চলে গেল ওইদিকে চলে গেল ওইদিকে চলে গেল এরা হলো ফিরকা তা আপনি যদি বলেন যে না আমি হানসি থাকবো আরেকজন বলছেন আমি সাফি থাকবো আরেকজন বলছে আমি হামবিলি থাকবো আরেকজন বলছে মালিকই থাকা ফরজ হ্যাঁ তো এইটা যদি হয় তো আপনি এক মতকে আপনি ভাগ করে দিলেন না ভাগ না করে সবাই কোরআন হাজির সাথে ফিরে আসেন যেমন সাহাবিরা যখনই কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হইত রসুল্লাহ সাল্লামের জীবদ্দশা বেঁচে থাকাকালীন তাকে জিজ্ঞেস করতেন তাকে না পেলে অথবা তার ইন্তেকালের পরে হ্যাঁ, যাকে ভালো তার চাইতে বেশি জ্ঞানী পেতেন কার কাছে এই মাসলার জ্ঞান আছে এদের আমল করতেন ওই রকমই আপনি করবেন আপনার সামনে একটা মাসলা আসলো সমস্যা আপনাকে মাসলা জানতে হবে যেই আলেমকে পাবেন কোরআনে মহাদিসের আলোকে ফতুয়া দেয় তাকে জিজ্ঞাসা করে নেবেন একজনকে না সারা দুনিয়াতে অমুককে ধরেছি পীর ধরার মতো তো তার ছাড়া আর কারো কথা মানবো না না না যেখানে যাকে পাবেন দমমে যাকে পাবেন আবার মক্কা গেছেন যাকে পাবেন বাংলাদেশে গেছেন যাকে পাবেন কেউ ইন্ডিয়া গেছেন যাকে পাবেন ইউরোপ ইউরোপ লন্ডন চলে গেছেন ওখানে আর একজন আলেমে দিন কি পাচ্ছেন কোরআন সোনা আলেম পাচ্ছেন ফাঁস আলু আহালিন কুন্তুমুল্লাহ আলেমকে জিজ্ঞাসা করে নিয়ে আপনার সমস্যার সমাধান করবে যেমন সাহাবিরা করতেন মদিনায় যে সাহাবিরা বড় ছিলেন তাদেরকে জিজ্ঞেস করতেন মক্কায় যে সাহাবিরা বেশি জানতেন তাদেরকে জিজ্ঞেস করতেন বাসরা কুফাতে অথবা মেসরে আর দমেশকে যে সাহাবিরা চলে গেছিলেন ওখানে যারা বড় সাহাবিদের মধ্যে বড় আলেম তাদেরকে জিজ্ঞেস করতেন এইরকম ছিল তো যাই হোক আহলে সোনাত ওয়াল জামাত তো এই আহলে কে আহলে জামাত কেন বলা হয় সোনাতওয়ালা এবং জামাতওয়ালা কেন লিয়ান্না মুজতামেউনা গের মুখতালিফিন তারা এক হয়ে থাকে তারা ইখতলাফ বিভেদ সৃষ্টি করে না তারা বিচ্ছিন্নতা সৃষ্টি করে না কেন লেয়ান্না মানহাজাহম ওয়াহেদ কারণ তাদের মতাদর্শ মানহাজ হচ্ছে একটি মানহাজ মানে তাদের চলার পথ মতাদর্শ হচ্ছে এক যে আমরা কোরআনে করিম মানব রসুল্লাহামের সন্না হাদিস মানব আর সাহাবাই কেরামদের তরিকায় চলবো খোলাফার দিনের তরিকায় চলবো তাদের যুগে যে ইসলামটা ছিল ওইটা মেনে চলবো সহজ কথা তাদের মানাজ হচ্ছে মতাদর্শ হচ্ছে হোয়াল কিতাব অসন্না কোরআন সন্না কোরআন সন্নাকে সাহাবিরা যেইভাবে বুঝেছেন ওইভাবে পরের লোকেরা বুঝবেন স্বাধীন হইয়া না সাহাবি ওই আয়াতটা ওইভাবে আমল করলেন না আপনি বলছেন না আমি এটা ওইভাবে বুঝেছি আমি আমল করে এটা চলবে না আপনাকে বুঝতে হবে সাহাবাই কেরাম সালাফে সালে দৃষ্টিভঙ্গি নিয়ে হক হকের ওপর একত্রিত হয়েছিলেন আলা ওয়াহিদিন এবং এক এক শাসকের ওপর তারা এক হয়েছিলেন যখন খলিফা হলেন তাদের খলিফা হচ্ছেন একজন দুই তিন খলিফা নয় এক খলিফা ওমারুর যুগে ওমর খলিফা ওসমানের যুগে ওসমান খলিফা আলীর যুগে আলী খলিফা সবাই মিলে যে খলিফা আছেন বর্তমান খলিফা সেই খলিফার আনুগত্য করছেন যে আল্লাহর পরে রসুল্লাহ পরে বলছেন তাদের সমস্ত কাজকর্মগুলি হচ্ছে ঐক্যের ঐক্যের ভিত্তিতে ও পরস্পর সহযোগিতার ভিত্তিতে ও তাহাবিন আল ভালোবাসা সম্প্রীতির ভিত্তিতে তাদের জীবনের কাজকর্মে ছিল ঐক্য ছিল পরস্পর সহযোগিতা ছিল পরস্পর সম্প্রীতি ভালোবাসা ভালোবাসা মশলা মশালে দুটো একটা মশলাতে ইখতলাফ হলে তার জন্য দল পাকাপাকি করবে না তার জন্য কন্দল করবে না তার জন্য ঝগড়া বিবাদ করবে না তার জন্য নিজেরটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে না আমার এটি মত আমি এটাকে ঠিক মনে করছি আর একজন আলেম আছেন উনি ওইটাকে ঠিক মনে করছেন তাই বলে আমাদের মাঝখানে এই একটা মশলা নিয়ে আপনি দল পাকিয়ে দিবেন বা ঝগড়া লাগিয়ে দিবেন না বা অন্তরে বিদ্বেষ রাখবেন না ওলা তাজা আলফি কলুবে না আমানু মমিনদের বিরুদ্ধে জাত করে কোন রকম বিদ্বেষ বা কালিমা বা কোন রকমের শত্রুতা অন্তরে তৈরি না হয় আবু হানিফা শাহি মালিক আহমদ চার ইমামের মাঝে কোন রকম এরকম বিদ্বেষ শত্রুতা ছিল না এখন কেন আবার চারজন এমামের মাঝে অন্তরে কোনো বিদ্বেষ শত্রুতা ছিল না কিন্তু তাদের যারা মোকাল্লে তাদের মাঝে হানাফি সাফি মালিক হাম্বেলি কেউ কাউকে দেখতে পারে না কেন এটা কেন এইটাকে দূর করতে চাই এই যে একজন এক এক মজহাবের মোকাল্লেদ আর এক আর এক মজহাবের মোকাল্লেদকে দেখতে পারে না বরদাস্ত করতে পারে না আর মজাবি গোড় আমি একবারে শক্ত করে ধরে আছি জি এটা উম্মতে ফাটল ধরিয়েছে এটা উম্মতে সর্বনাশ করেছে এর বিপরীত আমাদের দাওয়াত হচ্ছে একত্রিত করা এই জন্য সত্যিকার আহলে সুনতল জামাত হচ্ছে করান সন্ন্যার অনুসারী জি বিষয়বস্তু আরেকটি ছিল কিন্তু এই আহলে সন্ন্যাতের বিষয়টা আলোচনা করতে যেহেতু লম্বা হয়ে গেছে সেজন্য আর সালাফি নামটি সম্পর্কে যে আলোচনা এই আলোচনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহের জন্য রাখছি কারণ এটা আলোচনা শুরু করলে কমপক্ষে আধা ঘন্টার বেশি লেগে যাবে যা লম্বা আর করতে চাই না আর আমাদের মঙ্গলবার আলোচনা সংক্ষেপে হবে ইনশাআল্লাহ যে কথাটা বলছিলাম যে আহলে সনতল জামাত এই বিষয়টা ভালো করে বলছেন শুধু একটি ক্ষেত্রে কিছু বেদাত করছে যারা আমাদের সমাজে তারা ওই যেহেতু বেদাতে লিপ্ত আছে বা এমনকি সিরকে লিপ্ত আছে ওদেরকে আহলে সনতল জামাত বলা যাবে না ওরা যতই এই লেবেল লাগাক না কেন কিন্তু এই সাইনবোর্ড তাদের নয় হ্যাঁ, এটার যোগ্য তারা নয় একমাত্র যখন শিয়া রাফিজিদের পাশাপাশি রাখবো তখন বলতে পারবো যে আহলে সনতল জামাত কেন ওইখানে একটা পার্থক্য আছে এটুকু আজকে জেনে নেন এই মশলায় শিয়া রাফেজিরা এই যারা আহলে সুন্নতের মধ্যেকার আহলে সুন্নাত দাবিদার কিন্তু কবর মাজার পূজা বা পীর ধরা ইত্যাদি সব বিদাতে যারা মিলাদ খেয়াম এগুলোতে লিপ্ত রয়েছে এদের থেকে ভিন্ন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাস আলাই সেটি হচ্ছে যে শিয়া সাহাবাই সাহাবাইকারদের দুশ্মন পাঁচজন সাহাবি ছাড়া সবগুলিকে তারা মোনাফে কাফের বলে মুসলিমই হবে না জি হ্যাঁ বরং ইয়াহুদি খ্রিস্টান চাইতে নিকৃষ্ট ইবিন তাইম রাহমহল্লা বলেছেন ভালো করে কথাটা বুঝে নেন ইয়াহুদিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সবচেয়ে ভালো মানুষ কারা উত্তরে কি বলে হল ইয়াহুদিরা আসাব মুসা মুসার সাথী সঙ্গীগণ সহচরগণ মুসার সঙ্গী যারা মুসার ইসলামের পরে সবচেয়ে ভালো খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কারা তখন বলেছিল যে হাওয়ারি ঈসা ঈসা আলি সাল্লামের হাওয়ারি সহচরগণ আর শিয়া রাফেজিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সবচেয়ে নিকৃষ্ট কারা তখন বলেছিল আসাব ও মোহাম্মদ মোহাম্মদের সঙ্গীরা তাহলে চিন্তা করেন যে ইয়াহুদি খ্রিস্টান চাইতে নিকৃষ্ট কিনা আর ইসলামের দুশ্মন কিনা এরা ঘরের নিকৃষ্ট দুশ্মন হাতের ভিতরে যদি আস্তিনে সাপ ঢুকে থাকে হ্যাঁ তো সেটা হচ্ছে রাফেজি শিয়া উম্মতে মুসলিমের জন্য চোদ্দশো বছরের ইতিহাসে শিয়া রাফেজিদেরা ইসলামের যা ক্ষতি হয়েছে মুসলিম উম্মার যা ক্ষতি হয়েছে কোন বিজাতির দ্বারাই এত বড় ক্ষতি হয়নি যে ক্ষতিগুলো হয়েছে জি মির্জাফর শিয়া ছিল বাংলার মুসলিম রাজত্ব নবাব সিরাজুদ্দৌল্লাহ শুধু বাংলার নয় তার মাধ্যমে গোটা ভারত দখল করতে পেরেছে ইংরেজ এটা শিয়াদের দ্বারা হয়েছে রাফেজিদের দ্বারা বাগদাদ ছয়শো ছাপ্পান্নতে বাগদাদ ধ্বংস করেছে খা তাতারিদেরকে ডেকে শিয়ারা করেছে আর আব্বাসী খেলাফতকে ধ্বংস করেছে সৈন্যদেরকে বরদাস্ত করতে পারেনি কিন্তু যারা খনি ছিল তাদেরকে ডেকে নিয়ে এসে তাদেরকে বরদাস্ত করে মেনে নিয়েছে আজকেও ঠিক ওই রকম ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ইরানের ভালো করে শুনে রাখেন প্রতিদিন আমি একটা এ পড়লাম আর্টিকেল পড়লাম প্রতিদিন কয়েকটা করে ফ্লাইট ইসরায়েল থেকে ইরান তেহরানে আসে জি হ্যাঁ আর এক শ্রেণীর মূর্খ ধর্মের নামে যারা রাজনীতি ধর্ম ব্যবসা করে একামতের দিন করে তারা শিয়া ভক্ত রাফেজি ভক্ত যাদের অবস্থা হচ্ছে এই যাদের কাছে নবী সালামের সাহাবাই কেরামগণ সবচাইতে নিকৃষ্ট বুঝতে পারলেন না তো এই হচ্ছে রাফেজি শিয়াদের আকিদা পক্ষান্তরে আমাদের সমাজে যারা বেরোলবি রেসবি যারা কবর মাজারও সেজদা করে হ্যাঁ যারা কেয়াম করে যারা নবীকে আলম আলকে হাজের নাজের যার বড় বড় সিরকি আকিদ আছে তারাও এই পয়েন্টটাতে সাহাবাই কেরামদের ক্ষেত্রে অত্যন্ত শ্রদ্ধাশীল আমাদের মতোই তারা আকিদা রাখে যে সাহাবাই কেরাম এই উম্মতের সবচাইতে শ্রেষ্ঠ মানুষ রসুল্লাহ সাল্লাহ পরে জি হ্যাঁ। তো এই এই পয়েন্টটাতে আমরা তাদেরকে কি বলবো যে আহলে সনাতল জামাত অর্থাৎ শিয়াদের পাশে যখন রাখবো বেরেলিদেরকে বা অন্যান্য বেদাতপন্থী সুফিদেরকে তখন বলবো যে এরা হচ্ছে সুন্নি আহলে সনাতল জামাত কারণ এরা শিয়া নয় সেই জন্য কিন্তু যখন তাদের আকিদার বিষয়টা আমরা নেব হ্যাঁ আমাদের আহলে সন্ন্যতের মধ্যে কার তখন দেখছি যে ওদের মধ্যে অনেক শির্ক আছে অনেক বেদাত আছে হ্যাঁ নবী হায়াতুন নবী হ্যাঁ সুতরাং অনেক হাদিসের খেলাফ তাদের আমল সুতরাং তাদেরকে বলবো কি যে আহলে বিদাতের আহলে সন্ন্যত না এরা হচ্ছে কি আহলে বেদাত এরা হচ্ছে বিদাতি জি হ্যাঁ তো আশা করি বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর স্পষ্ট বুঝেছেন কখনো কখনো আমরা তাদেরকে সন্নি বলবো কখনো বলবো আহলে সন্ন্যাত যখন শিয়াদের পাশাপাশি রাখবো যে তারা শিয়াদের মতো নিকৃষ্ট না বরং তারা সাহাবাই কারণদেরকে মহব্বত করে আমরা যেমন মহব্বত করি হক কথা অবশ্যই বলতে হবে কিন্তু যখন তহিদ আর শির্কের বিষয় আসবে সুন্নত আর বেদাতের বিষয় আসবে তখন তাদের কাছে তৌহিদ নেই তাহলে তৌহিদ শেষ শিরকে ডুবে আছে সুন্নাতের বেদাতের তাদের কাছে সুন্নাত নেই বেদাতে ডুবে আছে নিয়তের বেদাত সম্মিলিত মোনাজাতের বেদাত আর কোরআন খানি বক্সানোর বেদাত আর কত রকমের বেদাত মিলাদের বেদাত কেয়ামের বেদাত নবীর হায়াতুন নবীর সিরকি আকিদা জি হ্যাঁ বেদাতের শেষ নেই আল্লাহ নিরাকারের সিরকিয়া কুফরি আকিদা গুমরাহের শেষ নেই কিন্তু তারপর আহলে সন্ন্যাত তখন বলেন না তার আহলে সন্ন্যাত নয় কিন্তু এই বিষয়গুলিতে বা অধিকাংশ বিষয়গুলিতে তার আহলে সন্ন্যাত জামাত নয় এখানে আজকের আলোচনা শেষ করেছি সুবহানাক আল্লাহামদিকা আল্লাহ